সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খোরাসান সংক্রান্ত এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী মুজাহিদিনদের আত্মপ্রকাশ ঘটেছে পুরো কুফুরি শক্তি একত্রিত হয়েও তাদেরকে প্রতিহত করতে পারছে না ইনশা আল্লাহ শেষ অবধি তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করে ছাড়বে এমনি ভাবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম শাম ইরাক ও ইয়ামানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম সাতুজান্নিদুনা আজনাদান জুনদান ফিস শাম ওয়াজুনদান ফিল ইরাক ওয়াজুনদান বিল ইয়ামান قال قلت يا رسول الله خر لي قال عليكم بالشام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই তোমাদের মাঝে কয়েকটি বাহিনী বের হবে শাম থেকে একটি বাহিনী বের হবে ইরাক থেকে একটি বাহিনী বের হবে ইয়েমেন থেকে একটি বাহিনী বের হবে বর্ণনাকারী বললেন হে আল্লাহর রাসুল আমার জন্য একটি বাহিনী নির্ধারণ করে দিন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে শামের বাহিনীতে যোগ দিতে বলছি আজকে আমরা দেখছি যে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোকে আল্লাহ সুবাহান হুয়া তালা ঠিকই বাস্তবায়িত করেছেন আজকে আমরা দেখছি মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলোকে আল্লাহ সুবাহান হুয়া তালা ঠিকই বাস্তবায়িত করেছেন শাম থেকে আজ মুজাহিদিনদের কাফেলা বের হয়েছে যারা ইমাম মাহদির ঘাটি তৈরির কাজে ব্যস্ত রয়েছেন ইরাক থেকে মুজাহিদিনদের কাফেলার আত্মপ্রকাশ ঘটেছে তদ্রুপ ইয়ামান থেকেও মুজাহিদিনদের আত্মপ্রকাশ ঘটেছে যারা জাসিরাতুল আরবে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠার কাজে ব্যস্ত রয়েছেন সম্মানিত উপস্থিতি বিশ্বের সব জায়গাতেই মুজাহিদিনগণ জেগে উঠেছে মরক্কো সোমালিয়া মালি লিবিয়া আল জাজায়ের মতো জায়গাগুলোতেও মুজাহিদিনগণ জিহাদের কাজ অব্যাহত রেখেছেন এবং আন্তর্জাতিক কুফুরি শক্তির অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়েছেন কিন্তু আফসুস ও পরিতাপের বিষয় হচ্ছে হিন্দুস্তানের অধিবাসীরা এখনো ঘুমিয়ে আছে অথচ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম হিন্দুস্তানের বরকতময় জিহাদের জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন যে জিহাদকে হাদিসের পরিভাষায় গজরতুল হিন্দ বলা হয় রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমার উম্মতের দুটি দল যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি দল হচ্ছে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে যারা গাজওয়াতুল হিন্দ করবে আর একটি দল হচ্ছে যারা ঈসা বিন মারিয়াম আলিহি সালাতামের সাথে থাকবে অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়াতুল হিন্দের ব্যাপারে বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আনা আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ফাইন উকতাল কুনতু মিন আফদালি শুহাদা ওয়া ইন আরজি ফানা আবু হুরাইরা আল মুহাররার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই তবে তার জন্য আমি আমার জান মাল সবকিছুকে কোরবান করে দিব আমি যদি সেখানে যে শহীদ হই তবে আমি সর্বোত্তম শহীদদের অন্তর্ভুক্ত হব আর যদি ফিরে আসি তবে আমি আবু হুরাইরা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে ফিরব সুনানে নাসাই অন্য হাদিসের মাঝে আরো বিস্তারিত ভাবে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند فقال ليغزون الهند لكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم فينصرفون حين ينصرفون فيجدون ابن مريم بالشام قال أبو هريرة إن أنا أدركت تلك الغزوة بعت كل طارف لي وتالد وغزوتها فإذا فتح الله علينا وانصرفنا فأنا أبو هريرة المحرر يقدم الشام فيجد فيها عيسى ابن مريم فلأحرصن أن أدنو منه فأخبره أني قد صحبتك يا رسول الله قال فتبسم رسول الله صلى الله عليه وسلم وضحك قال هيهات هيهات হজরত আবু হুরাইরাদিয়াল্লাহু তাআলাহু হতে বর্ণিত একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে তোমাদের মধ্য থেকে একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবেন শেষ পর্যন্ত তারা হিন্দুস্তানের প্রতাপশালী সম্রাটদেরকে শিকল দিয়ে বেঁধে বন্দী করে নিয়ে আসবে ফলশ্রুতিতে আল্লাহ তালা তাদের পূর্বের সকল গুণা ক্ষমা করে দিবেন অতপর তারা যখন ওখান থেকে ফিরে আসবে তখন শামে ইসাবিন মারিয়ামা আলিহি সালামের সাথে সাক্ষাৎ করবে অতপর আবু হুরের রাজি আল্লাহ তালাহু বলেন ইন আনা আদে রক্ত তিলকাল গজওয়া আমি যদি ওই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল পত্রগুলো বিক্রি করে দিব আমি সব কিছু বিক্রি করে দিয়ে সেই বরকতময় জিহাদে অংশগ্রহণ করবো আবু হুরাইরা আল আল্লাহ যখন আমাকে বিজয় দান করবে আর আমি সেই যুদ্ধ থেকে যখন ফিরে আসব আমি আবু হুরাইরা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি নিয়ে ফিরবো তারপর আমি স্বামী যে ইসাবিন মারিয়াম আলিহি সালাতামের সাথে সাক্ষাৎ করব তাকে যে বলবো আমি হচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবি আবু হুরাইরা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কথা শুনে মুচকি হেসে দিলেন আর রাসুল বলতে থাকলেন হাই হাত হাই হাত আবু হুরাইরা এটা তো অনেক দূরে সেই সময়টা তো অনেক দূরে একটু চিন্তা করুন আবু হুরাই আল্লাহ তালানহুর মতো জালিলুল কদর সাহাবি তিনি বলছেন আমি যদি সেই যুদ্ধটি পেয়ে যাই তাহলে আমি আমার নতুন পুরাতন সকল আসবাবপত্রগুলো বিক্রয় করে দিয়ে সেই বরকতময় জিহাদে অংশগ্রহণ করব আল্লাহ রাসুলের জালিলুল কদর সাহাবি আবু হুরাইরা এই গাজুয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করত হে হিন্দুস্তানের অধিবাসীরা অথচ আমরা হিন্দুস্তানে বসবাস করেও গাজুয়াতুল হিন্দ সম্পর্কে উদাসীন হয়ে আছি আজকে অনেকে বলে থাকে যে হিন্দুস্তান বিজয়ের স্বপ্ন এটা পাগলের প্রলাপ মাত্র আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট যে এটা কোনো পাগলের প্রলাপ নয় বরং এটা হচ্ছে ওই প্রতিশ্রুতি যা মোহাম্মদ আরবি সাল্লু আলী ওয়াসাল্লাম শেষ জামানার মুজাহিদিনদেরকে দিয়ে গেছেন আর আমাদের নবীর দেয়া প্রতিশ্রুতি কখনো মিথ্যা হতে পারে না ভারত যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন যত বিশাল পরিমাণ সেনাবাহিনী মুসলমানদের বিরুদ্ধে একত্রিত করুক না কেন মহান আল্লাহ তালা ওই দিন অবশ্যই এনে ছাড়বেন যেদিন হিন্দুস্তানের শাসকদের গলায় লোহার জিঞ্জির পরিয়ে মুজাহিদিনগণ টানতে থাকবে যেদিন দিল্লির শাহী প্রাসাদে কালেমার ঝান্ডা পথ করে উঠতে থাকবে হে মোহাম্মদ বিন কাসিম ও তারেক বিন জিয়াদের উত্তর শরীরা সমগ্র বিশ্বের মুজাহিদিনরা জেগে উঠেছে তাদের মাধ্যমে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো আজকে বাস্তবায়িত হয়েছে হে হিন্দুস্তানের অধিবাসীরা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে ডাকছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো তোমাকেও হাতছানি দিয়ে ডাকছে সুতরাং আর বসে না থেকে গাজতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও গাজওয়াতুল হিন্দের জন্য রণসাজে সজ্জিত হও আল্লাহ তালা যেন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দের মোবারক যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ